জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনায় জাগো জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনায় জাগো জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনায় জাগো জিহাদি চেতনায় জাগো জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনায় জাগো জাগো মুসলিম তুমি জাগো যে দেখো মানবতা হাহাকারে করছে আহা জারি তোমার দারে দেখো মানবতা হাহাকারে করছে আহা জারি তোমার দারে ইসলাম দিয়েছে মানবতা ফিরায় তাকি তুমি দেবে না কো ফিরায় তাকি তুমি দেবে না কো জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনায় জাগো জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনায় জাগো জিহাদি চেতনাই জাগো জাগো মুসলিম তুমি জাগো হামঝালা খালিদের চেতনা তোমার করে নাকি দংশন শুধু বারে বা হামজালা কালীদের চেতনা তোমার করে নাকি দংশন শুধু বারেবার বিবেকের দরজা খুলে দিয়ে মদিনার পানে তুমি চেয়ে দেখো মদিনার পানে তুমি চেয়ে দেখো জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনায় জাগো জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনায় জাগো জিহাদি চেতনায় জাগো জাগো মুসলিম তুমি জাগো রক্তে লেখা তোমার ঝাঁঝালো স্লোগান বজ্র মুঠে তোমার বিজয় নিশান রক্তে লেখা তোমার স্লোগান বজ্র মুঠে তোমার বিজয় নিশান চারিদিকে ঘিরে আছে হাজার বোয়াজ শহীদিনে সাই তুমি তাকে ডাকো শহীদিনে সাই তুমি তাকে ডাকো জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনাই জাগো জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনাই জাগো জিহাদি চেতনায় জাগো জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনায় জাগো জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনায় জাগো জাগো মুসলিম তুমি জাগো বিজয়ের বাসনায় জাগো জাগো মুসলিম তুমি জাগো